জ্ঞান দ্বারা আমরা ধন্য কারণ এ মুহূর্তে ব্রিটেনের মুসলিম ও অমুসলিমরা কঠিন সময় পার করছে ভাই জাকির তার জীবনে অনেক উপাধি অর্জন করেছেন কিন্তু আমি তার ব্যাপারে যা পড়েছি তা থেকে সবচেয়ে উপযুক্ত উপাধি হল আহমদ দিদাত প্লাস এ মুহূর্তে আমরা সবাই ভাই আহমদ দিদাতের জন্য দোয়া করছি যিনি গতকাল মারা গিয়েছেন আল্লাহ সুবাহ তাকে জান্নাত দিন আমিন এছাড়াও আমি ইসলাম ব্র্যাডফোর্ডকে অভিনন্দন জানাচ্ছি এ অনুষ্ঠানটি আয়োজনের জন্য যেসব তরুণ এ অনুষ্ঠান আয়োজন করেছে এবং সব কাজের ক্ষেত্রে অগ্রগামী রয়েছে আমি তাদের কঠোর পরিশ্রম ও উৎসাহের জন্য গর্বিত তাদের এ প্রচেষ্টার জন্য আল্লাহ তালা যথার্থ পুরস্কার দিন সবশেষে আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি তিনি যেন আমাদের হৃদয়কে খুলে দেন যাতে আমরা ডাক্তার জাকির নায়কের বক্তৃতা থেকে পুরোপুরি উপকার পেতে পারি জজাকাল্লা খায়ের বিসমিল্লাহ রহমানুর রহিম বক্তৃতার বিষয় হল ইসলাম সম্পর্কে ভুল ধারণা এটা খুবই প্রাসঙ্গিক বিষয় বিশেষ করে কিশোরদের জন্য মুসলিম ও অমুসলিম উভয় থেকেই ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে তাই আলহামদুলিল্লাহ ডাক্তার জাকির নায়ককে দাওয়াত করেছি এসব ভুল ধারণার কিছু দূর করতে ডাক্তার জাকির নায়কের পরিচয় হলো তিনি ভারতের মুম্বাই থেকে এসেছেন পেশাগতভাবে তিনি মেডিকেল ডাক্তার এবং তিনি খুব পরিচিত আন্তর্জাতিক বক্তা তিনি সমগ্র বিশ্বে শত শত বক্তৃতা দিয়েছেন এ বক্তৃতার নিয়ম হল ডাক্তার জাকির নায়েক প্রায় এক ঘন্টা ব্যাপী বক্তৃতা দিবেন আর তারপর প্রশ্নোত্তর পর্ব রয়েছে ভাইদের কাছ থেকে প্রশ্ন নেওয়া হবে মাইক থেকে আর বন্দের কাছ থেকে শুধু কাগজের মাধ্যমে প্রশ্ন নেওয়া হবে বন্দের কাছে কোনো প্রশ্ন থাকলে তা লিখে ভাইদের নিকট দিবেন আর দেরি না করে আমি ডাক্তার জাকির নায়ককে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ওয়াসালাত ওয়াসালাম আলা আলী ওয়াসাবি আজমাইন আম্মাবাদ আউজুবিল্লাহ মিন শৈতান রজিম বিসমিল্লাহ রহমান রহিম উদু ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ওয়াল মুআজিতাল হাসনা ওয়াজাদুল মিল্লাতি হাসান রব্বি শাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি আমার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আমি সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আল্লাহর দয়া শান্তি ও রহমত সকলের উপরে বর্ষিত হোক আজকের এই সন্ধ্যার বক্তব্যের বিষয় ইসলাম সম্পর্কে ভুল ধারণা আমার জন্য এটা আনন্দের বিষয় ব্রাডফোর্ডে আবার আসতে পারা আমি আগে দুবার এসেছি শেষবার দুই সালে আর উনিশশো সালে শুধু সংক্ষিপ্ত সফরের জন্যই আলহামদুলিল্লাহ আমি আনন্দিত পুনরায় ব্র্যাডফোর্ডের মানুষের কাছে আসতে পেরে এটাকে বলা হয় ইউকের পাকিস্তান কেউ বলে ব্রাডিস্তান আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব ইসলাম সম্পর্কে ভুল ধারণা নিয়ে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব তার উচিত ইসলামের বাণী প্রচার করা সত্য ও শান্তির ধর্ম তাদের কাছে যারা এ ব্যাপারে সচেতন নয় এটা আবশ্যিক এটা ফরজ অন্যদের প্রতি ইসলামের বাণী পৌঁছানোর বিভিন্ন রকম পদ্ধতি বা উপায় আছে কিছু আছে কম ফলপ্রসূ আর কিছু আছে বেশি ফলপ্রসূ অধিকাংশ মুসলিম যে পদ্ধতি বেশি ব্যবহার করে তা হলো অমুসলিমদেরকে ইসলাম সম্পর্কে ভালো ভালো বিষয় বলা এমনকি ওই অমুসলিম যদি স্বীকারও করে নেয় আপনার বলা ইসলামের ভালো দিকগুলোকে তবু তার মনের গভীরে সে ভাববে আচ্ছা তুমি তো সে মুসলিম যে সন্ত্রাসী আচ্ছা তুমি তো সে মুসলিম যে মৌলবাদী আচ্ছা তুমি তো সে মুসলিম যে চারটা বিয়ে করো আচ্ছা তোমরা তো সে মানুষ যারা তরবারি দিয়ে ধর্ম প্রচার করো এই কয়েকটা নেতিবাচক বিষয় তার মনের গভীর থেকে ইসলামের সৌন্দর্য গ্রহণ করতে তাকে বাধা দেবে আমি যা করে থাকি যখনই কোনো অমুসলিমের সাথে কথা বলি তাকে সরাসরি জিজ্ঞেস করি আমি ইসলাম ধর্মে আপনি কি সমস্যা খুঁজে পান আপনার সীমিত জ্ঞান দ্বারা হোক ভুল বা সঠিক ইসলামে আপনি কি সমস্যা খুঁজে পান আর আমি আশ্বস্ত করি যে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারেন ইসলামের সমালোচনা করতে পারেন আশ্বস্ত করে বলি যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলামে আপনি কি সমস্যা খুঁজে পান আর আশ্বস্ত করার পরে ওই অমুসলিম কমপক্ষে তিনটা অথবা চারটা প্রশ্ন করতে পারে আর যে অভিজ্ঞতা আমার আছে এক দশকের বেশি সময়ের আমি বুঝতে পেরেছি প্রায় বিশটা খুবই কমন প্রশ্ন ওদের কাছে আছে যা একজন অমুসলিম করতে পারে আর যখন সে তিনটা বা চারটা প্রশ্ন জিজ্ঞেস করে আপনা আপনি সে প্রশ্নগুলো ওই বিশটা প্রশ্নের মধ্যেই পড়ে যায় তাই মুসলিমরা যদি মুখস্থ করে এই বিষটা সাধারণ প্রশ্নের উত্তর মুখস্থ করে কোরআন এবং হাদিস থেকে ও অমুসলিমদের ধর্মগ্রন্থের উদ্ধৃতি এবং যুক্তি বিজ্ঞানের প্রমাণ সহ জেনে রাখেন তখন আপনি ওই অমুসলিমকে যদি ইসলাম ধর্ম গ্রহণ করাতে নাও পারেন আপনি কমপক্ষে ইসলামের বিরুদ্ধে ওই অমুসলিমের যে বিদ্বেষ আছে তা দূর করতে পারবেন কিভাবে এই বিষটা সাধারণ প্রশ্ন এসেছে একজন অমুসলিমের মনে মিডিয়া কিভাবে ইসলামকে উপস্থাপন করে মূলত তার উপরই এটা নির্ভর করে আর বর্তমানে আমরা দেখি যে আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ইসলামের বিরুদ্ধে মারাত্মক প্রচারণা চলছে আন্তর্জাতিক মিডিয়া ইসলামের বিরুদ্ধে মানুষের মাঝে ভুল ও মিথ্যা তথ্যের বিস্ফোরণ ঘটাচ্ছে যখন আমরা পড়ি আন্তর্জাতিক সংবাদপত্র আন্তর্জাতিক ম্যাগাজিন শুনি আন্তর্জাতিক রেডিও সম্প্রচার অথবা দেখি আন্তর্জাতিক স্যাটেলাইট চ্যানেল আমরা দেখি যে তারা ইসলাম সম্পর্কে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে আমরা এইসব ভুল ধারণা দূর করে দেব মিডিয়ায় ইসলামকে উপস্থাপনের উপর ভিত্তি করে এই বিশটা প্রশ্নের সমষ্টি পরিবর্তিত হবে কয়েক দশক আগে এই বিশটা প্রশ্নের সমষ্টি ভিন্ন রকম ছিল হয়তোবা কয়েক দশক পরে এটাও পরিবর্তিত হয়ে যাবে মিডিয়া কিভাবে ইসলামকে উপস্থাপন করছে তার উপর ভিত্তি করে এই বিশটা প্রশ্নের সমষ্টি পরিবর্তিত হতে থাকে আর আলহামদুলিল্লাহ আমি ভ্রমণ করেছি বিশ্বের বিভিন্ন প্রান্তে হোক তা USA Canada UK Singapore Malaysia সৌদি আরব ভারত এই বিশটা প্রশ্ন একই রকম হয়তো একটা বা দুটো অতিরিক্ত প্রশ্ন থাকতে পারে এলাকার পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে কিন্তু বাকি বিশটা প্রশ্ন একই রকম সময়ের অভাবে সবগুলোর হয়তো উত্তর এখানে দেওয়া সম্ভব হবে না তবে আমি কমপক্ষে অর্ধেক দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যাই হোক ওয়েবসাইটে দেখতে পারেন ডাব্লিউ আমি একটা বই লিখেছি অমুসলিমদের জিজ্ঞাসিত সাধারণ প্রশ্নের উত্তর বর্তমানে অমুসলিমদের জিজ্ঞাসিত ইসলাম সম্পর্কে সবচেয়ে বড় ভুল ধারণা বিশেষ করে নাইন ইলেভেনের পরে যে মুসলিমরা হচ্ছে মৌলবাদী চরমপন্থী তারা সন্ত্রাসী আমার মূল বইয়ে যেটা আমি নাইন ইলেভেনের আগে লিখেছি এটা চার ও পাঁচ নম্বরে ছিল কিন্তু এখন এটা তালিকার শীর্ষে মুসলিমদের মৌলবাদী বলা হয় আসলে এই মৌলবাদী শব্দটার অর্থ কি আবিধানিক অর্থে মৌলবাদী হল সেই ব্যক্তি যে একটা নির্দিষ্ট বিষয় অথবা ক্ষেত্রের মূল নীতিকে কঠোরভাবে অনুসরণ করে যেমন ধরেন যদি কোনো গণিতবিদ ভালো গণিতবিদ হতে চান তাহলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে গণিতের মূল সূত্রের যদি না গণিতের ক্ষেত্রে তিনি মৌলবাদী হন ভালো গণিতবিদ হতে পারবেন না একজন বিজ্ঞানীর ভালো বিজ্ঞানী হতে চাইলে তাকে জানতে হবে বুঝতে হবে এবং অনুশীলন করতে হবে বিজ্ঞানের মূল সূত্রের যদি না সে বিজ্ঞানের ক্ষেত্রে মৌলবাদী হয় ভালো বিজ্ঞানী হতে পারবে না আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলে দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে একটা উদাহরণ যদি একজন মৌলবাদী ডাকাত থাকে যার পেশা হচ্ছে ডাকাতি সে সমাজের জন্য ক্ষতিকর অপরদিকে যদি একজন মৌলবাদী ডাক্তার থাকে যে হাজারো মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য কল্যাণকর আপনি সব মৌলবাদীর চিত্র একই তুলি দিয়ে আঁকতে পারেন না যে সবাই ভালো অথবা সবাই মন্দ ব্যক্তিটি কোন ক্ষেত্রে মৌলবাদী তার উপর ভিত্তি করে আপনাকে শ্রেণীবিন্যাস করতে হবে আমার ব্যাপারটা হচ্ছে মৌলবাদী মুসলিম হিসেবে আমি গর্ববোধ করি কারণ আমি জানি অনুসরণ করি এবং চেষ্টা করি ইসলামের মূল নীতিগুলো মেনে চলতে আর আমি জানি যে ইসলামে এমন কোনো মূলনীতি নেই যা বিশ্ব মানবতার বিরুদ্ধে হয়তো ইসলামের কিছু মূলনীতি থাকতে পারে যা কোনো অমুসলিমের কাছে মানবতা বিরুদ্ধ মনে হতে পারে কিন্তু আমরা যখন তাদের কাছে পটভূমি ব্যাখ্যা করি যে ইসলামে কেন এইসব মূলনীতি আছে কারণ এবং এর পেছনের যুক্তি আর পরিসংখ্যান দেখায় এমন কোনো মানুষ নেই যে নিরপেক্ষ যে ইসলামের মাত্র একটা মূলনীতি দেখাতে পারে যা মানবতা বিরুদ্ধ এ কারণে আমি বলি আমি গর্বিত একজন মৌলবাদী মুসলিম হতে পেরে পরিচর্যা ছাড়া কোনো জিনিসই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 ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের মেনে চলা গুরুত্ব কি ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজাফফর বিন মুহসিন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হোসেন হোসেন হারুন হোসেনের উপস্থাপনায় ইসলাম আমাদের কাছে এসেছে প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় যদি ওয়েবস্টার ডিকশনারি পড়েন এটা বলে মৌলবাদ শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা দলকে বুঝাতে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের এই দলটা খ্রিস্টান গির্জার বিরোধিতা করেছিল খ্রিস্টান গির্জাগুলো বিশ্বাস করত যে বাইবেলের কথাগুলো স্রষ্টার বাণী আমেরিকার এই প্রোটেস্ট্যান্ট দলটা বলতো যে শুধু বাইবেলের বাণী স্রষ্টার পক্ষ থেকে নয় বরং বাইবেলের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অক্ষর স্রষ্টার পক্ষ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী মৌলবাদের এই আন্দোলনটা একটা ভালো আন্দোলন অপরদিকে কেউ যদি প্রমাণ করতে পারে যে বাইবেল স্রষ্টার বাণী নয় তাহলে সেটা ভালো আন্দোলন নয় কিন্তু এই মৌলবাদ নামক শব্দটা প্রথমে আমেরিকার প্রোটেস্ট্যান্টদের বোঝাতে ব্যবহার করা হতো অক্সফোর্ড ডিকশনারিতে দেখলে এটা বলে যে মৌলবাদী হচ্ছে এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের মূল নীতিগুলো কঠোরভাবে মেনে চলে কিন্তু অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখা যায় যে তারা কিছুটা পরিবর্তন করেছে বলছে মৌলবাদী হলো এমন এক ব্যক্তি যে কোনো ধর্মের প্রধান নীতিগুলো কঠোরভাবে মেনে চলে বিশেষ করে ইসলাম নতুন সংস্করণে ইসলাম শব্দটা যুক্ত করা হয়েছে যখন আপনি কোনো মুসলিমের কথা ভাববেন তাকে হতে হবে মৌলবাদী চরমপন্থী আমি মানুষকে বলি চরমপন্থী হতে পারে আমি গর্বিত আমি অতি দয়ালু অতি ক্ষমাশীল অতি ন্যায়নিষ্ঠ আমি অতি সৎ সমস্যা কোথায় আমি অতি দয়ালু অতি সৎ হলে ন্যায়নিষ্ঠ হলে চরমপন্থী মুসলিম কোরআন আমাদের শিক্ষা দেয় আল্লাহর কালাম সর্বশক্তিমান স্রষ্টার সর্বশেষ চূড়ান্ত টেস্টামেন্ট এটা বলছে যে প্রত্যেক মুসলিমকে অতি দয়ালু অতি ন্যায়নিষ্ঠ অতি সৎ অতি ক্ষমাশীল অতি মায়াময় হতে হবে সমস্যা কি চরম হতে সমস্যা কোথায় কিন্তু আমাদের চরম হতে হবে সঠিক পথে আমরা মিডিয়াতে দেখি তারা বলে মুসলিমরা চরমপন্থী হ্যাঁ আমি অবশ্যই চরমপন্থী মুসলিম অন্য কোনো চরমপন্থী নয় চরমপন্থী মুসলিম কোরআন বলছে সুরনিসা অধ্যায় চার আয়াত একশো একাত্তর লাতাগলুফি দিনুকুম দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করা সেটা ভুল কিন্তু সঠিক পথে যদি চরমপন্থী হওয়া যায় সেটা মানবতার কল্যাণের জন্যই আমাদের হওয়া উচিত নয় চরম নির্দয় চরম অন্যায়কারী চরম অসৎ চরম নিষ্ঠুর চরমপন্থী হতে হবে সঠিক পথে বর্তমানে মুসলিমদের সমস্যাটা হচ্ছে যেহেতু মিডিয়া আক্রমণ করছে আমরা কুণ্ঠিত হয়ে যাই জানেন আমি মৌলবাদী নই আমি চরমপন্থী নই এমন আত্মরক্ষা করছি কেন কেন আত্মরক্ষা করছি বিশেষ করে নাইন ইলেভেনের পরে দেখা যায় অনেক মুসলিমই আচরণ পরিবর্তন করেছে বেশ কুণ্ঠাবোধ করে কেন আমাদের সাথে দিনুল হক আছে সত্যের ধর্ম যা সকলের শান্তির ধর্ম মুসলিমদের সন্ত্রাসী বলা হয় সন্ত্রাসী শব্দটার অর্থ কি আবিধানিক অর্থে সন্ত্রাসী হচ্ছে যে ব্যক্তি আতঙ্ক সৃষ্টি করে যখনই কোনো ডাকাত একজন পুলিশকে দেখে সে আতঙ্কিত হয়ে যায় তাই একজন পুলিশ ডাকাতের জন্য সন্ত্রাসী এই দৃষ্টিতে প্রত্যেক মুসলিমকেই সন্ত্রাসী হতে হবে যখনই কোনো ডাকাত একজন মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে যাবে কোনো ধর্ষক একজন মুসলিমকে দেখলে আতঙ্কিত হবে যখনই সমাজবিরোধী দুষ্কৃতিকারীরা মুসলিমকে দেখবে আতঙ্কিত হয়ে পড়বে মুসলিমদের উচিত সমাজবিরোধী দুষ্কৃতিকারীকে আতঙ্কিত করা আর এটাই আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরা আনফাল অধ্যায় আট আট নাম্বার ষাট যারা সত্যকে করে প্রত্যাখ্যান তাদের আতঙ্কিত কর সমাজ বিরোধীরা আর এই শব্দটা আমি আমার নিজের থেকে ব্যবহার করছি না বোম্বেতে কয়েক বছর আগে একটা কাগজে শিরোনাম হয়েছিল এটা একজন ইন্সপেক্টর ছিল নাম ইন্সপেক্টর আংরে খবরটা ছিল ইন্সপেক্টর আংরে দুষ্কৃতিকারীদের আতঙ্কিত করে তুলেছে আর এটাই হচ্ছে ভাষা প্রত্যেকটা দেশের তবে আমি জানি সন্ত্রাসী শব্দটা বিশেষ করে ব্যবহৃত হয় এমন লোকের জন্য যে সাধারণ মানুষকে আতঙ্কিত করে তোলে যে সাধারণ মানুষদের উপর অত্যাচার করে এই দৃষ্টিতে কোনো মুসলিমেরই কোনো মানুষকে আতঙ্কিত করা উচিত নয় হোক মুসলিম বা অমুসলিম কোনো মানুষকে আতঙ্কিত করা ইসলামে বৈধ নয় অধিকাংশ সময় দুটি ভিন্ন লেভেল দেওয়া হয় একই ব্যক্তিকে একই কাজের জন্য যেমন ধরেন ভারত যে দেশ থেকে আমি এসেছি ষাট বা সত্তর বছর আগের কথা ব্রিটিশ সরকার ভারত শাসন করত ব্রিটিশ সরকার অনেক ভারতীয়রা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল সেই সময় এই লোকগুলোকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী বলেছিল কিন্তু সাধারণ ভারতীয়রা তাদের বলি মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো ভিন্ন লেভেল যদি আপনারা ব্রিটিশ সরকারের সাথে একমত হন যে ভারত শাসন করার অধিকার তাদের আছে তাহলে এই লোকগুলোকে বলবেন সন্ত্রাসী কিন্তু সাধারণ ভারতীয়দের সাথে একমত হলে যে ব্রিটিশরা ভারতে এসেছিল ব্যবসা করার জন্য আমাদের শাসন করার কোনো অধিকারই তাদের নেই তাহলে এদের বলবেন মুক্তিযোদ্ধা বলবেন দেশপ্রেমিক একই ব্যক্তি একই কাজ কিন্তু দুটো ভিন্ন লেভেল আর এরকম উদাহরণ আপনি মানুষের ইতিহাস থেকে অনেক দিতে পারেন যেমন আমেরিকার বিপ্লব সম্পর্কে আপনারা জানেন আঠারো শতকে ঘটেছিল সতেরোশো সালে তারা স্বাধীন হয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটন ব্রিটিশ সরকার দ্বারা সন্ত্রাসী আখ্যায়িত হয়েছিল কিন্তু এই দুই ব্যক্তি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ও জর্জ ওয়াশিংটনকে সাধারণ মার্কিনীরা বলেছিল বীর মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই ব্যক্তি একই কাজ কিন্তু দুটো ভিন্ন লেভেল পরবর্তীতে এই প্রধান সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন আমেরিকার প্রেসিডেন্ট হলেন ভেবে দেখেন একজন সন্ত্রাসী পরিণত হলেন বর্তমান বিশ্বের অন্যতম এক দেশের প্রেসিডেন্ট আমেরিকার তিনি স্থাপন করলেন এক দৃষ্টান্ত পরবর্তীতে সকল প্রেসিডেন্টের জন্য বর্তমানের জর্জ বুশের জন্য তাদের হিরোকে জর্জ ওয়াশিংটন এদেশের সরকার তাকে বলেছিল সন্ত্রাসী সব প্রেসিডেন্টই জর্জ ওয়াশিংটনকে অনুসরণ করে যে ছিল একজন সন্ত্রাসী আর বর্তমানে আমরা দেখছি এই দুই দেশ খুবই ঘনিষ্ঠ বন্ধু চিন্তা করেন এজন্য কোনো ব্যক্তিকে কোনো লেভেল দেওয়ার আগে প্রথমে খুঁজে বের করতে হবে কোন কারণে কোন উদ্দেশ্যে লোকটা সংগ্রাম করছে নেলসন ম্যান্ডেলের উদাহরণ দেই দক্ষিণ আফ্রিকা স্বাধীন হওয়ার আগে বর্ণবৈষম্যের সরকার ছিল সেখানে তারা ম্যান্ডেলাকে সন্ত্রাসী বলেছিল গ্রেপ্তার করেছিল কারারুদ্ধ করে রবেন দ্বীপে পঁচিশ বছর বেশি রেখেছিল পরবর্তীতে মুক্ত করে দেওয়া হয় এবং নতুন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন শান্তিতে নোবেল পুরস্কারও তিনি পেলেন দেখেন একজন সন্ত্রাসী শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন সেজন্য কোনো কিছুর সাথে একমত হতে হলে প্রথমে সেটা পরীক্ষা করতে হবে যেমন কোরআন আল্লাহ বলেন সুরা হুজরত অধ্যায় উনপঞ্চাশ আয়াত ছয় যখনই তোমরা কোনো খবর পাও অন্যকে বলার আগে সেটা পরীক্ষা করো তথ্যটা পরীক্ষা করেন কেন লোকটাকে এমন বলা হচ্ছে এটা কি সত্য এটা কি সঠিক সঠিক হতে পারে আবার নাও হতে পারে আমি বলছি না যাদের সন্ত্রাসী বলা হয় তারা সবাই ভালো মানুষ ভালো হতেও পারে খারাপ হতে পারে তারা আসলে সন্ত্রাসী যারা নিরাপরাধ মানুষকে আতঙ্কিত করেছে কিন্তু কোনো তথ্যের সাথে একমত হওয়ার আগে প্রথমে পরীক্ষা করতে হবে তথ্যটা সঠিক নাকি বেঠিক আর এটা প্রত্যেক মানুষের দায়িত্ব হোক মুসলিম বা অমুসলিম দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে যে বড় ভুল ধারণা আছে তা হচ্ছে জিহাদ শব্দটার ব্যাপারে এটা শুধু অমুসলিমদের মধ্যেই নয় এমনকি এই ধারণাটা রয়েছে মুসলিমদের মধ্যেও মুসলিম অমুসলিম উভয়ই মনে করে যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে হোক তা ব্যক্তিগত স্বার্থ হোক সম্পত্তির জন্য অথবা হোক এলাকার জন্য অথবা ভাষার জন্য তাকে বলা হয় জিহাদ যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে হোক ব্যক্তিগত স্বার্থ সম্পত্তি সুনাম এলাকা সেটা আসলে জিহাদ না জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে যার মানে চেষ্টা করা যার মানে সংগ্রাম করা ইসলামের দৃষ্টিতে এর মানে চেষ্টা ও সংগ্রাম করা কারো নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে জিহাদের আরও একটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করা জিহাদের আরও মানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করতে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধকেও বোঝায় জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা যেমন ধরেন যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে থাকে আরবিতে আমরা বলি সে জিহাদ করছে সুতরাং জিহাদের মূল অর্থ চেষ্টা সংগ্রাম করা অধিকাংশ মানুষের মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন উভয়ের একটা ভুল ধারণা আছে যে জিহাদ হচ্ছে ইসলামের যুদ্ধ শুধু মুসলিমরাই এটা করতে পারে কোরআনে অনেক আয়াত আছে যা বলছে যে অমুসলিমরাও জিহাদ করে কোরআনে আল্লাহ বলেন সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে তার বাবা মার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে এটা বলছে সকল মানুষকে বাবা মার প্রতি সদয় হতে হবে বিশেষ করে মায়ের প্রতি এর পরের আয়াতেই সুরালুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর পনেরো কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে চেষ্টা সংগ্রাম করে আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাদের কথা মানবে না তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো এখানে কোরআন বলছে যখন অমুসলিম বাবা মা সন্তানকে জোর করে শির করতে অর্থাৎ সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবাহতালা ব্যতীত অন্যের ইবাদত করতে তাদের মান্য করবে না তবুও তাদের সাথে সদয় ও সদ্ভাবে বসবাস করো طالع منه أبصر সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়